صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন রব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি পবিত্র গ্রহান্তে সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছিল সেটা হচ্ছে সুরায় আলাকের প্রথম আয়াত বিসমুল্লাহ রহমান রাহিম ইকরাব ইসম রব্বিক পড়ো নিজের প্রতিপালকের নাম নিয়ে একরা বে ইসমে রব্বিক নিজের প্রতিপালকের নাম নিয়ে পড়ো তো সর্বপ্রথম কোরআনে যে হুকুম দেওয়া হচ্ছে সেটা পড়ার জন্যে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিজের বান্দাদেরকে শিক্ষিত দেখতে চায় আল্লাহ চায় তার বান্দারা পড়ুক লেখাপড়া শিখে জ্ঞান লাভ করুক তাই সেই উদ্দেশ্যের জন্যে যখন নবী করিম সাল্লা সাল্লামকে মবস বা রেসালাত করা হচ্ছে তো কোরআনে এইভাবে ঘোষণা হয়েছে বিসমুল্লাহ রহমান রহিম হুয়াল্লি বা আসাফিল উম্মি ইনা রসুল মিনহুম সেই তোমাদের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিন যিনি পাঠিয়েছিলেন মক্কাবাসীদের মধ্যে বা আসাফিল উম্মি ইনা উম্মি উম্মুল কোরা উম্মুল কোরা বলা হয় মক্কাকে সমস্ত জমিনের মা কেননা সর্বপ্রথম যে জমিন তৈরি হয়েছিল সেটা ছিল মক্কার জমি কাবা ঘরের নিচে সর্বপ্রথম জমি তৈরি হয় তারপরে আস্তে আস্তে ওই জমি বৃদ্ধি হয় তো উম্মুল কোরা বলা হয় মক্কাকে আর মক্কাবাসীদেরকে বলা হয় উম্মি ইন আবার উম্মি শব্দের অন্য অর্থ আছে মানে নিরক্ষর অশিক্ষিতদেরকেও উম্মি বলা হয় তো এখানে এই আয়তে বলা হচ্ছে হুয়াল্লাদীপ বা আসাফিল উম্মি ইন আর রসুল মিনহুম সেই আল্লাহ যিনি পাঠিয়েছেন মক্কাবাসীদের মধ্যে কি নিরক্ষদের মধ্যে এক নবীকে যিনি ওই মক্কার থেকে ছিলেন তিনিও ওই মক্কাবাসী ছিলেন তাই বলা হয়েছে মিনহুম বা ওই মূর্খদের মধ্যে থেকে একজন জ্ঞানী ব্যক্তি তানাকে এই নবুয়াদ দান করা হয়েছিল বা হেদায়তের দায়িত্ব দেওয়া হয়েছিল মিনহুম অর্থাৎ এটা না বোঝায় না যে উনিও মূর্খ ছিলেন আয়াজবিল্লা সুম্মা আয়াজবিল্লা খোদা না করুক এক অশিক্ষিত অন্য আর এক অশিক্ষিতকে কীভাবে শিক্ষা দিতে পারে এটা সাধারণ বিবেক বা বুদ্ধি দিয়ে যদি আমরা বুঝি তো এটা বোঝা খুব সহজ যে নবী যদি নিরক্ষর হতেন খোদা না করুক নবী যদি যেটা উম্মাতে মুসলিমা লিখছে আনপাড় মানে অশিক্ষিত বা নিরক্ষর ছিলেন তো অ্যাজ বেলা নবী যদি অশিক্ষিত বা নিরক্ষর হতেন তাহলে উনি অন্যদেরকে কিভাবে শিক্ষা দিতেন বা অন্যকে কিভাবে পড়াতেন তাই এটা তাদের ভুল ধারণা ইমাম নবীরা মনে রাখবেন ওনারা আল্লাহর তরফ থেকে শিক্ষা লাভ করে এসেছিলেন ওনারা কোনো বান্দার কাছ থেকে শিক্ষা নেননি কেননা কোনো বান্দার কাছ থেকে যদি শিক্ষা লাভ করতেন তো সেই বান্দা মানে সেই শিক্ষক ওনার চেয়ে তো উত্তম হয়ে যেত আর নবী বা ইমামের চেয়ে তো কেউ উত্তম হতে পারেন না তাই ওনারা আল্লাহর তরফ থেকে শিক্ষা লাভ করে এসেছিলেন আল্লাহ ওনাদেরকে শিক্ষা দিয়েছিলেন হুয়াল্লাদি বা আসাফিল উম্মি ইন আর রসুল আমিনু সেই আল্লাহ যিনি পাঠিয়েছেন মক্কাবাসীদের মধ্যে এক নবীকে তেনাদের থেকে কী জন্য পাঠিয়েছেন আগে উল্লেখ হচ্ছে ইতলু আলিম আয়াতিহি কোরআনের আয়াত তেলাবাত করে শোনাবেন পড়ে শোনাবেন আল্লাহর ওয়াহি আল্লাহর হুকুম আল্লাহর আদেশ যাকে আয়াত বলা হয় তো আয়াতে কোরআনির তিলাবাত করে শোনাবেন উনি এক নম্বর উদ্দেশ্য হচ্ছে উনি আল্লাহর আহকাম বা আল্লাহর বাণী তেলাবাত করে শোনাবেন আল্লাহর বান্দাদেরকে বা মক্কায় ছিলেন তো সেই মক্কাবাসীদেরকে ওইজাক্কিহিম ওয়াল্লমুল কিতাব আল হিকমা আর তাদের নফসকে পাক করবেন ইউজাক্কিহিম মানে তাদের অন্তরকে পাক করবেন কেননা যতক্ষণ অন্তর পাক পরিষ্কার না হচ্ছে তো ভালো জিনিস সেখানে স্থান পাবে না মনে রাখবেন হাদিসে এইভাবে বলা হয়েছে আলি ইল মনুরুন ইয়াকদফুল্লাহ ফি কালবে মাইয়াশা একটি নূর আল্লাহ যার অন্তরে চায় তার অন্তরে প্রবেশ করিয়ে দেয় কিন্তু নূরের জন্যে সেই অন্তরটা পরিষ্কার হওয়ার প্রয়োজন আছে এ সমস্ত জিনিস আল্লাহর দোয়া দান বা রুজি শুধু পানাহার এটাই রুজি নয় আল্লাহর তরফ থেকে আমরা যা কিছু পাচ্ছি মানবিক হোক আর আর্থিক হোক সব আল্লাহর দান বা আল্লাহর রুজি তো এই শিক্ষা দীক্ষা সব কিছু আল্লাহর তরফ থেকে এক ধরনের মানবিক রুজি তো এই রুজি যে পাত্রে আল্লাহ দিবে সেই পাত্র যদি পরিষ্কার না হয় কখনো আল্লাহ পবিত্র জিনিস সেই পাত্রে রাখবে না আর যদি কোনো গরিব দরিদ্র ফকির এসে আমাদের কাছে কিছু চায় আর সে এমন একটা বাসন বা একটা পাত্র হাতে নিয়ে আছে যেটা খুব ময়লা নোংরা তো আমরা কি ওই নোংরা বাসনের ওপরে ওই ময়লা পাত্রের ওপরে কি কোনো পবিত্র আহার পানাহার কিছু রাখব না তাকে কি বলবো আগে ওটা ধুয়ে পরিষ্কার করো ওটা এই পানাহারের যোগ্য তৈরি করো তারপরে আমরা ওখানে পানাহার দেব তো আল্লাহ রব্বুল আলমী ওইরূপ আমাদের অন্তরকে দেখে আগে এটা পবিত্র বা ওই শিক্ষার যোগ্য কিনা আল ইল নূরন ইয়াকতেফুল্লাহ বিকালবে মেয়াশা তো এই ইল নূরে ইলম সবাই পায় না কারণ যাদের অন্তর পরিষ্কার নয় আল্লাহ সেই অন্তরে কখনো সেই জ্ঞান বা সেই ইলম বা সেই শিক্ষা দেয় না যেটা তার যোগ্য নয় তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন নিজের অন্তরকে পবিত্র বা পাক করতে পারি নিজের প্রাণকে ওইভাবে তৈরি করতে পারি যেটা জ্ঞানের পাত্র হবে বা আল্লাহর নূরের পাত্র হবে তাই নবী করিম সাল্লাম আগে তেলাওয়াতে কোরআনের মাধ্যমে তাদের অন্তরকে পবিত্র করেছিলেন পাক করেছিলেন মনে রাখবেন আল্লাহর কালামের একটা প্রভাব আছে একটা আশার আছে এই যে দোয়া দানি আমি বলি বিভিন্ন রোগের চিকিৎসার জন্যে বা কোরআনের আয়াত বলি তার মানে কি এমাম নবীরা বলেছেন আল্লাহর কালামের প্রভাব আছে তার আছার আছে বিসমিল্লা বলে মানুষ নদীর ওপরে চলতো ইনশাল্লাহ আগে সে ঘটনাগুলো কখনো শোনাবো তো আল্লাহর কালামের প্রভাব আছে আর এই প্রভাবের জন্য অন্তরকে পাক হতে হবে পবিত্র হতে হবে ইউজাক্কিহিম ওয়াইল্লা মোহাম্মল কিতাব আল হিকমা নবী তেলাওয়াতে কোরআন করতেন তাদের নাফসকে পাক করতেন আর ইউ আল্লে মোহাম্মল কিতাব আল হিকমা কিতাব এবং হিকমাতের তালিম দিতেন কেতাব অর্থাৎ কোরআন আর হিকমত মানে যার মাধ্যমে মানুষ উপকৃত হবে মানব কল্যাণের সমস্ত জ্ঞান নবী করিম সাল্লাম রাখতেন আর সেই জ্ঞান দেওয়ার জন্যেই ওনাকে পাঠানো হয়েছিল উনি আল্লাহর বান্দাদের জন্য হাদি হয়ে এসেছিলেন হুয়াল্লাদি বা আসাফিল আর রসুল মিনুম ইয়াতলু আলহিম আয়াতহি আল্লাহ আল্লামহুমুল কিতাব আল হিকমা তাদেরকে কিতাব এবং হিকমতের তালিম দিচ্ছিলেন বা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন ওনাকে পাঠিয়েছিলেন ও ইনকান মিন কবুল্লা ফিদাল আলিম মবিন এর আগে তারা প্রকাশ্য পদভ্রষ্ট ছিল বা গুমরাহির মধ্যে ছিল তারা নিরক্ষর ছিল কিছু জানতো না নবী করিম সাল্লা সাল্লাম তাদেরকে আস্তে আস্তে শিক্ষা দিয়ে জ্ঞানী করেছিলেন কোরআনের আয়াত পড়ে নিজের বাণীর মাধ্যমে অর্থাৎ হাদিসের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিয়েছিলেন তাই নবী করিম সাল্লা সাল্লাম সর্বপ্রথম নিজের উম্মতকে বা আল্লাহর বান্দাদেরকে যে শিক্ষা দিয়েছিলেন সেটা হচ্ছে লেখাপড়া লেখাপড়া শেখার জন্য বলেছিলেন যেটা কোরআনও বলছে একরাব ইসমরাব্বিক নিজের প্রতিকা আলোকের নামে পড়ো আর নবী বলেছেন তালাবুল ইলম ফরিজাতুন আলাকুল্লে মুসলিমিন ও মুসলিমা সমস্ত মুসলমান নারী পুরুষের ওপরে জ্ঞান লাভ করা শিক্ষা লাভ করা লেখাপড়া শেখা ফরজ যেমন নামাজ রোজা বা অন্য এবাদতকে ফরজ করা হয়েছে তার আগে মনে রাখবেন জ্ঞান লাভ করা শিক্ষা লাভ করা ফরজ করা হয়েছে কেননা যদি আমরা শিক্ষা লাভ না করি সঠিক জিনিস না জানি তো তার উপরে আমাল করতে পারবো না তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন প্রতিদিন কিছু না কিছু জানার চেষ্টা করি আর এটাই আল্লাহ হাদিস কুস্তিতে বলেছে হে আমার বান্দা মনে রেখো যেদিন তোমরা জ্ঞান লাভ করবে না যেদিন কোনো নতুন কিছু শিখবে না যেদিন তোমাদের মারেফাতে বৃদ্ধি না হবে সেদিন তোমাদেরকে মরে যাওয়া বেঁচে থাকার চেয়ে তো বেশি উত্তম হবে মানে যদি বেঁচে থাকতে চাও তো জ্ঞান লাভ করো শিক্ষা লাভ করো প্রতিদিন কিছু না কিছু জানার চেষ্টা করো আর নইলে তোমার বেঁচে থাকার চেয়ে তো মারা যাওয়াই মঙ্গল তো আমরা সবাই বেঁচে থাকতে চাই দীর্ঘজীবী হতে চাই তো যদি বেঁচে থাকতে চাই আর দীর্ঘজীবী হতে চাই তো আল্লাহ বলছে জ্ঞান লাভ করো শিক্ষা লাভ করো মারেফাত অর্জন করো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন আল্লাহ রসুলের হেদায়ত অনুযায়ী প্রতিদিন নতুন থেকে নতুন জিনিস জানার চেষ্টা করতে পারি জ্ঞান লাভ করতে পারি ফসল আহলে জিক্র ইনকুন্তুমুল্লাহ তালামুন তোমরা আহলে জিকিরের কাছে জিজ্ঞাসা করো যা তোমরা জানো না বা যদি কিছু তোমরা জানো না তো সেটা জিজ্ঞাসা করো তাই আমি সর্বদা আপনাদের কাছে অনুরোধ করছি বা করি আপনারা নিজের প্রয়োজন হিসেবে প্রশ্ন করতে থাকুন জানার চেষ্টা করুন এখনও অনেক কিছু জানার বাকি আছে আজ যখন আমরা নতুন নতুন কথা শুনছি তো আমাদের মনে হচ্ছে এটা তোর কোথা থেকে আসলো এটা তো কখনো শুনিনি আরে ভাই আমাদেরকে কেউ বলেনি বা আমরা কারো কাছে জিজ্ঞাসা করিনি বলে এতদিন আমরা অজ্ঞাত ছিলাম আস্তে আস্তে এই জিনিস থেকে অবগত হতে হবে জানতে হবে মারেফাত বৃদ্ধি করতে হবে তারপরে আমরা ওইভাবে আল্লাহর উপাসনা ইবাদত করতে পাব পারবো যেভাবে আল্লাহ রসুল চান তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন নিজের শিক্ষায় বৃদ্ধি লাভ করতে পারি বা আল্লাহ রবুল আলমিন আমাদের জ্ঞানকে বৃদ্ধি করুক আমরা আস্তে আস্তে যেন উচ্চ শিক্ষা লাভ করে বা দিনের প্রয়োজনীয় জিনিসগুলো জেনে তার উপরে সঠিকভাবে আমাল করতে পারি আমার এই ছোট ভূমিকাটা মনে রাখবেন আপনাদের কাছে এই অনুরোধ করছি আসুন এবার আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই তো প্রথম প্রশ্ন দেখি কোথা থেকে করছেন প্রথম প্রশ্নটা জনাব আব্দুল আজিজ সাহেব ফ্রম কলকাতা ওয়েস্ট বেঙ্গল উনি লিখছেন আসসালামু আলাইকুম মালানা সাহেব আপনার অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের জীবনে আলো হয়ে এসেছেন আমি আপনার এপিসোড প্রতিদিন দেখি আমাদের খুব ভালো লাগে আপনি ভালো থাকেন আপনার পরিবারের সকলে সকলে ভালো থাকুক এটাই কামনা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমার প্রিয় ভাই আব্দুল আজিজ সাহেব আপনার টেক্সট মেসেজের জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রবুল আলমিন আপনাদের মতো দর্শকদেরকে দীর্ঘজীবী করুক আল্লাহ তাদের মনোকামনা আশাকে পুরো করুক তাদের জীবনে সমস্ত প্রকারের সুখ শান্তি দান করুক আপনারা মন দিয়ে মনোযোগ দিয়ে আমাদের অনুষ্ঠান দেখছেন এর থেকে লাভবান হচ্ছেন আর এইভাবে আমাদের মনোবলকে বৃদ্ধি করার জন্য যখন কিছু লিখছেন তো সত্যি আমরা খুবই খুশি হচ্ছি বা আমাদের মনোবল আরও বৃদ্ধি পাচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দাদের কাছে আমরা যে শিক্ষাগুলো যে জ্ঞানগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি শুকর খোদার তাদের কাছে পৌঁছাচ্ছে আস্তে আস্তে সবাই জানবে যখন হকিকাত জানবে তাদের চোখ খুলবে তারা সঠিক পথের পথিক হয়ে ওইভাবে দিনের উপরে আমাল করবে যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করেছেন তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন নিজের প্রয়োজনীয় সমস্ত জিনিস ওলামাগণের কাছে জিজ্ঞাসা করে জ্ঞান লাভ করে তার উপরে সঠিকভাবে আমাল করতে পারি তাই আপনাদের কাছে অনুরোধ আপনার সময়ে নিজের প্রশ্নের প্রশ্ন রেখে তার উত্তর নেওয়ার চেষ্টা করবেন মনে রাখবেন যত প্রশ্ন করবেন তত জ্ঞান লাভ হবে আর হয়তো আপনার প্রশ্নের মাধ্যমে অন্যদেরও জ্ঞানে বৃদ্ধি হবে তাই শুধু নিজের স্বার্থে নয় অন্যদের স্বার্থেও প্রশ্ন করুন সমাজে কোনো অসুবিধা দেখা দিচ্ছে পরিবেশে কোনো এমন কাজ হচ্ছে যেটা হয়তো ইসলামিক নয় কি সেটা বৈধ কি অবৈধ আপনি জানেন না তো সেটা জিজ্ঞাসা করুন যখন উত্তরে অন্যরা শুনবে তারা জানতে পারবে যে এই জিনিসটা যেটা আমাদের পরিবেশে হচ্ছে আমাদের সমাজে হচ্ছে এটা ইসলামিক কিনা বা এটা বৈধ না অবৈধ যখন তারা সঠিক জিনিস জানতে পারবে তার উপরে আমাল করলে তারাও স্বভাব পাবে আপনারাও স্বভাব পাবেন আমিও স্বভাব পাব তাই আমার প্রিয় ভাই আব্দুল আজিজ সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার এই টেক্সট মেসেজ জন্য আগের প্রশ্ন পড়ি বিসমুল্লাহ রহমান রহিম পরিপূর্ণ সালাম মাওলানা সাহেব আপনার প্রতি এবং যারা আপনাকে এই নেক কাজে সহযোগিতা করছে তাদের সকলের প্রতি আমি ঢাকা সিদ্ধেশ্বরী থেকে উম্মে সুলতানা বেলি বলছি শুক্রিয়া আমরা যে ধরনের ইসলামিক অনুষ্ঠান প্রার্থনা করতাম আল্লাহ সুবাহন তালা আপনার মাধ্যমে তা পূরণ করছেন আমার প্রশ্ন হল হোমসের অর্থ কি গৃহপরিচারিকার বিবাহ বা তার পরিবারের কোনো প্রয়োজনের পূর্ণের স্বার্থে অথবা ইসলামিক কোনো অনুষ্ঠানের কাজে ব্যয় করা যাবে দয়া করে জানাবেন আল্লাহ আপনাদের সকলকে শারীরিক মানসিক আর্থিক দিক থেকে সফলতা দান করুক এবং প্রতিটি কাজে রহমত বরকত ও কল্যাণ দান করুন করুন এই দোয়া থাকলো সালাম আল্লাহ মাসল্লা আলা মোহাম্মদ ওয়া আলী মোহাম্মদ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় আপা মোহতরমা উম্মে সুলতানা ডাকনাম হচ্ছে বেলি আপনার চিঠি লেখার জন্য আপনি ঢাকা থেকে লিখছেন আপনার চিঠি লেখার জন্য আমি আপনাকে অনেক অনেক কৃতজ্ঞ বা ধন্যবাদ জানাই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দীর্ঘজীবী করুক আপনার বাল বাচ্চার উপরে আপনার সায়া বাকি রাখুক আল্লাহ আপনারও আপনার পরিবারের সমস্ত মনোকামনা আশাকে পুরো করুক আপনারা এইভাবে সুন্দরভাবে যখন লিখছেন বা নিজের প্রশ্ন রাখছেন সত্যি আপনারা আমাদের বড় একটা সাপোর্ট করছেন বা সহযোগিতা করছেন আমাদের মনোবলকে বৃদ্ধি করছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে নেক তৌফিক দান করুক আর আপনার মতো আমার অন্য দর্শকবৃন্দুদেরকেও তৌফিক দান করুক তারা যেন এইভাবে আমাদের মনোবলকে বৃদ্ধি করতে পারে বা নিজের প্রশ্নের মাধ্যমে সঠিক ইসলামিক বিধানগুলো তারা জানতে পারে এখানে আপনি জানতে চেয়েছেন যে খুমসের পয়সা যেটা বাহির হয় ওটা কি কোনো পারিবারিক সহযোগিতার জন্যে কারোর বিয়ে শাদির জন্যে দেওয়া যাবে কি না বা কোনো ইসলামিক অনুষ্ঠানে দেওয়া যাবে কি না তো আমি এর আগে খুমসের মাসলা যখন বলেছিলাম বিস্তারিত বলেছিলাম হয়তো আপনি সেখানে খেয়াল করেননি মনে রাখবেন খুমস যেটা বাইর হয় বছরে একবার টোটাল অ্যামাউন্ট বা সালানা বাচ্চাত যাকে বলে মানে সারা বছরের খরচের পরে যেটা বেশি থাকবে তাই সে দ্রব্যর রূপে হোক আর পয়সার রূপে হোক মানে ব্যাংক ব্যালেন্স হোক আর বাড়িতে পানাহারের পরে যেটা বেশি থাকবে সেটা টোটাল করতে হবে যে কত টাকার জিনিস বেশি আছে ডেড়িয়ে আছে বাড়িতে বছরের একটা দিন নির্ণয় করলেন মনে করুন শয় দিন পনেরোই শাবান এমামে জামান আলাইসাল্লামের জন্ম তারিখ তাই ওই দিনটা আপনি নিজের খোমস বাহির করার জন্য নির্ধারিত করে নিলেন যে শুভ দিন মনে থাকা থাকবে সুতরাং প্রতি বছর ওই তারিখে আপনি খুমস বাহির করবেন তো ওই তারিখে দেখবেন আপনার কাছে আজ বাড়িতে কি কি ডেড়িয়ে আছে বা বেঁচে আছে যত জিনিস আজকের দিনে আপনার বাড়িতে পানাহারের পরে বা ব্যবহারের পরে বেশি থাকবে তার উপরে খুমস বাইর করতে হবে আর এটা বছরে একবার আর যে জিনিসের উপরে একবার খুমস বাইর হয়ে যাবে পুনরায় তার উপরে আর খুমস বাইর করতে হবে না তো এটা বছরে একবার ওইরূপ যা ব্যাংক ব্যালেন্স যা কিছু পয়সা করি থাকবে সেই দিন দেখতে হবে এবার টোটাল করে নিতে হবে টোটাল করে দেখা যাচ্ছে আমার কাছে আজ দশ হাজার আছে কি বিশ হাজার আছে কি উদাহরণস্বরূপ এক লক্ষ আছে এক লক্ষ টাকা আজ বা আমার কাছে ডেডি আছে মালমাত্রা সব জুড়ে বা ব্যাংক ব্যালেন্স সব জুড়ে টোটাল এক লক্ষ টাকা বা এক লক্ষ মূল্য জিনিস বা পয়সা আজ আমার কাছে আছে তো তার থেকে টোয়েন্টি পার্সেন্ট মানে পাঁচ ভাগের এক ভাগ খোমজ বাইর করতে হবে তো এক লক্ষ টাকায় কুড়ি হাজার টাকা খোমজ বাইর হবে আর ওই কুড়ি হাজার টাকা দুই ভাগে ভাগ হবে এবার আপনার প্রশ্নের উত্তর এখানে আসছে এটা মন দিয়ে শুনবেন ওই কুড়ি হাজার টাকা যেটা খোমস বাইর করেছেন সুরায় আনফালের আয়াত নম্বর ফর্টি ওয়ানে তার হুকুম দেওয়া হয়েছে খোমস বাইর করার তো যখন খোমস বাইর করবেন তো এই পয়সাটা এবারে দুই ভাগে ভাগ হবে এক ভাগ সাহমে ইমাম আর আর এক ভাগ সাহমে সাদাত এটা টোটাল গরিব সাদাতদের হক নবী ও নবীর আহলে বায়তের হক মনে রাখবেন নবী ও নবীর আহলে বায়তের হক বা নবীর বংশধারী যারা সাদাত সৈয়দ সৈয়দ তাদের হক তো প্রথম নবী ও নবীর আহলে বায়তের হক মানে ইমামের হক তানাদেরকে পৌঁছে দিতে হবে তো এখন বর্তমান আমাদের যুগের ইমাম ইমাম ইমাহিদি আলাইসালাম উনি গায়েবাতে আছেন ওনার অদৃশ্যকালীন যুগ চলছে উনি আমাদের মধ্যে আছেন কিন্তু আমরা ওনার থেকে পরিচিত নয় তো ওনার সঙ্গে সাক্ষাৎ করে ওনার হাতে ওনার অধিকার পৌঁছে দেওয়ার শক্তি নেই তাই ওনাদের নায়েব হয়ে মানে ইমামের নায়েব হয়ে যে সমস্ত মোস্তাহিদিনরা দিনের কাজ করছেন শরিয়াতের খেদমাত করছেন ওনাদের কাছে পৌঁছে দেওয়ার হুকুম দেওয়া হয়েছে এবারে হয়তো মোস্তাহিদিনরা যেনাদের আমরা তাকলিদ করি যেনাদের ফতোয়া বা হুকুমের ওপরে আমরা আমাল করি ওনারা হয়তো অনেক দূরত্ব দেশে আছেন ইরাকে আছেন কি ইরানে আছেন অন্য দেশে আছেন সেখানে আমি পৌঁছাতে পারছি না তখন ওনাদের ওকিল আমাদের দেশে আছে বিভিন্ন দেশে সমস্ত দেশে ওনাদের ওকিল আছে ওনাদের কাছে পৌঁছে দিতে হবে মনে রাখবেন এটা সাহমি ইমাম বা এমামের হক এমামের অধিকার বা এমামের মালটা হয় নায়েবে ইমাম নইলে ওনাদের ওকিলের কাছে পৌঁছে দিতে হবে আর দ্বিতীয় অংশ যেটা সাদাত মানে আমি বললাম কুড়ি টাকা যদি বাইর হয় তো দশ টাকা সাহমে ইমাম আর দশ টাকা সাহমে সাদাত কুড়ি হাজার হলে দশ হাজার সাহমে ইমাম আর দশ হাজার সাহমে সাদাত তো ওই সাদাতের হক গরিব সাদাতকে দিতে হবে গরিব সৈয়দকে দিতে হবে আর এটা আপনি নিজে হাতে পৌঁছে দিতে পারেন আপনার এলাকায় যদি কোনো গরিব সৈয়দ থাকে শর্ত হচ্ছে সে যেন গরিব দরিদ্র হয় প্লাস মমিন হয় দিনদারকে সহযোগিতা করতে বলা হয়েছে সবসময় আল্লাহর নেক বান্দাদের সহযোগিতা করতে বলা হয়েছে যাতে তার নেকিতে বৃদ্ধি হয় পাপিকে সাহায্য সাহায্য করলে কোনো পাপিকে যদি আপনি মদত করেন তো সে তার পাপে বৃদ্ধি হবে হ্যাঁ যদি তার সাহায্য করে তাকে সৎ পথের দিকে আনা যায় কোনো অসুবিধা নেই কিন্তু যদি একজন জানেন এ পয়সা দিলে যে মদ কিনে খাবে কি গাঁজা কিনে খাবে কি হারাম খাবে তো ওই ব্যক্তিকে সাহায্য করা গুণা সে দরিদ্র হলেও পাপিকে সাহায্য করতে শরিয়াতে মানা করা হয়েছে বিশেষ করে বেনামাজিকে এক লোকমা এক মুঠো ভাত দিয়ে যদি সাহায্য করা হয় তো সত্তর হাজার নবীকে কাতল করা যে পাপ সেই পাপ সে সংগ্রহ করবে চিন্তা করুন তাই গরিব সাদাত যারা অভাবে দুস্থ অবস্থায় কষ্টের মধ্যে আছে সেই সাদারদেরকে দেখে তাদের অধিকার তাদেরকে পৌঁছে দিতে হবে যদি আপনি নিজে গরিবের কাছে গরিব সৈয়দের কাছে না পৌঁছে দিতে পারেন তাদের কাছে না যেতে পারেন বা না চেনেন না জানেন যে কোথায় কোন গরিব সৈয়দ আছে তখন তাদের ওপরে বিশ্বাস করুন যে সমস্ত ওলমাগণ যারা গরিবদের সঙ্গে জড়িত বা গরিবরা তানাদের সঙ্গে জড়িত বা তানাদের কাছে আসেন তো ওলমাদের মাধ্যমে তানাদের কাছে পৌঁছে দিতে পারেন তবে বিশ্বাস হলে বিশ্বাসীয় ব্যক্তি হলে ভরসামান ব্যক্তি হলে তাকে দিবেন এটা আমানত সে যেন পৌঁছে দেয় আর আমানতে খেয়ানত মহাপাপ তো এক হক ইমামের হক আর এক গরিব সৈয়দের হক এবারে আপনার প্রশ্নের উত্তর এখানে আসছে যে ওই গরিব কোনো মনে করেন আপনার বাড়িতে কোনো সেবিকা আছে দাসী আছে কেউ কাজ করে তার আর্থিক সংকট আছে বা তার বাড়িতে বিবাহ আছে কি কোনো অনুষ্ঠানে আপনি খরচ করতে চাচ্ছেন তো সাদাতের হক কিন্তু কোনো অনুষ্ঠানে খরচ করতে পারবেন না সাদাতের হক কোনো মসজিদের কাজে লাগাতে পারবেন না সাদাতের হক কোনো ইমাম বাড়ি তৈরি করতে কাজে লাগাতে পারবেন না সাদাতের হক অন্য কোনো কাজে লাগাতে পারবেন না বা জায়জ নয় সাদাতের হক সাদাতকে দিতে হবে তাকে দিয়ে সে যদি কোনো দিনের কাজ করতে চায় সে করতে পারে কোনো অসুবিধা নেই কি কোনো সাদাতকে আপনি দিতে চাচ্ছেন সে বলল আমাকে না দিয়ে আপনি এই পয়সাটা মসজিদে দিয়ে দেন তো মনে করুন সে স্বভাব পাবে কেননা তার অধিকার মসজিদের কাজে লাগানো হচ্ছে তো এটা তার হক তার অনুমতিতে দেওয়া যাবে বা খরচ করা যাবে তবে তাকে জানাতে হবে সাদাতের হক সাদাতকে দিতে হবে এবারে এমামের হক যেটা আমরা অনেক অনেক সময় দিনের পথে খরচ করে থাকি তো এর জন্য অনুমতি নিতে হবে স্যাহমে এমাম খরচ করার জন্যে নায়ব ইমাম মানে মুস্তাহিদ মার্জায় তাকলিদ যানাদের ফতোয়ার উপরে আমরা আমাল করি বা জানাদের তাকলিদ করি ওনাদের কাছ থেকে অনুমতি নিতে হবে যে হুজুর আমি আমার এই স্যামে ইমাম এই পয়সাটা এই দিনের কাজে খরচ করতে চাই আপনি কি অনুমতি দিচ্ছেন উনি যদি অনুমতি দেন অনেক অনেক সময় কন্ডিশন রেখে অনুমতি দেন ফিফটি পার্সেন্ট আপনি দিনের কাজে খরচ করুন ফিফটি পার্সেন্ট আমাদের অফিসে পাঠিয়ে দিন এখানে জমা করুন কি আপনি টেন পার্সেন্ট খরচ করতে পারবেন বাকি এদিকে পার্টির দিন অনেক অনেক কন্ডিশনের সঙ্গে শর্ত কি এক লিমিটেড পিরিয়ডের জন্যে এতদিনের জন্য আপনাকে অনুমতি দেওয়া হচ্ছে এই মধ্যাতে বা এই পিরিয়ডে আপনি অন্যদেরকে যখন যেমন কোভিড নাইন্টিনের সময় আয়তুল্লাহ সিস্তানি সাহেব উনি অনুমতি দিয়েছিলেন সমস্ত দিদিনের জন্য জানার তাকলিফ করে যে সাহমি ইমামের ফিফটি পারসেন্ট আপনারা নিজের নিজের এলাকায় কোভিড নাইন্টিনের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কষ্টে আছে অসুবিধার মধ্যে আছে অসহায় হয়ে পড়েছে তাদের সাহায্য করুন তো উনি অনুমতি দিয়েছেন ফিফটি পার্সেন্ট আপনি যে কোনো গরিব মানুষকে দিতে পারেন সৈয়দ হোক নন সৈয়দ কোনো অসুবিধা নেই গরিব মমিনকে আপনি দিতে পারেন তো আপনি যদি কোনো অনুষ্ঠানে বা কোনো পার্টিকুলার কাউকে দিতে চান তো এর জন্য আপনাকে অনুমতি নিতে হবে এমাম নায়বে এমামের কাছে নইলে ওনার ওকিল আপনাদের দেশে জানারা আছেন যদি উনি অধিকার রাখেন অনুমতি দেওয়ার তো ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আপনি দিতে পারবেন বা খরচ করতে পারবেন আশা রাখি আমি খুব বিস্তারিতভাবে ডিটেলস এই জন্য বললাম কেননা এই সমস্ত মশলা অনেকেই জানেন না অনেকেই খুমস কী জিনিস তারা জানে না কিভাবে বাহির করতে হয় তারা জানে না কার উপরে খুমস দিতে হবে কবে দিতে হবে তারা জানে না তাই আপনার মাধ্যমে এটা আমি বিস্তারিতভাবে বললাম যাতে যারা জানে না তারা জেনে নিক আর কিভাবে দিতে হবে কাকে দিতে হবে যেটা উল্লেখ করলাম আশা রাখি স্মরণে রেখে এর ওপরে সবাই আমাল করবেন আমার প্রিয় আপা আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আগের একটা প্রশ্ন পড়ি জানাব আমার কোশ্চেন এটা অনিচ্ছাকৃত আমার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গিয়েছেন তিরিশ দিন তিরিশ দিনের মতো হয়েছে আমরা দুইজন চাই যে এখন বেবি না নিতে কারণ আমার ওয়াইফ দুর্বল আর আমার ওয়াইফ দুর্বল আর কম বয়সী কম এজ আর আমাদের বিয়ে হয়েছে চার মন্থ মানে চার মাস আগে তো সো এখন কি আমার বেবি নষ্ট করতে পারি প্লিজ একটু হেল্প করুন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই আপনি নাম লিখেননি কোনো অসুবিধে নেই তবে আপনি সুন্দর একটা মশলা জানতে চেয়েছেন এটা প্র্যাকটিক্যাল মানে আজকাল আমাদের পরিবেশে এগুলো ঘটছে বাল্যকালে বিয়া বিবাহ হয়ে যাচ্ছে ফার্স্ট স্টেজে বা ফার্স্ট পিরিয়ডে তারা বাচ্চা নিতে চাচ্ছে না ছোট বলে আর অনেক কারণ আছে যেটা আমাদের সামনে অনেক অনেক সময় আসছে তো এবারে আপনার মশলা হিসেবে আপনি বলতে চাচ্ছেন যে অনিচ্ছিকৃতভাবে মিলনের কারণে তার গর্বে বাচ্চা এসে গেছে কি গর্বে নুৎফা এসে গেছে সে গর্বিত ওই গর্বকে আপনি নষ্ট করতে চাচ্ছেন মনে রাখবেন এটা শরিয়াতে বৈধ নয় একদিনের হলেও আপনি তো বলছেন তিরিশ দিনের হয়ে গেছে মানে এক মাস হয়ে গেছে একদিনেরও যদি হয় তো ওই গর্ভপাত করা নষ্ট করা জায়েজ নয় এটা শরিয়াতে হারাম বলা হয়েছে কোরআনের আয়াত বলছে ওয়াইদাল শিশু বাচ্চাদের যাদেরকে নষ্ট করে দেওয়া হয় বা জন্মের পরে মেরে ফেলা হতো আগে এখনও বহু পাপীরা এমন আছে তারা পাপ করছে আর পাপের চিহ্নকে মুছে ফেলার জন্য ওই বাচ্চাদেরকে হয়তো মায়ের গর্বে আর নইলে গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে মেরে ফেলছে কোরআন পরিষ্কার বলছে দরিদ্রতার ভয়ে নিজের সন্তানকে মেরো না এটা মহাপাপ আর ওই বাচ্চারা ফরিয়াদ করবে হাসরের দিনে কি দোষে আমাদেরকে মারা হয়েছিল কি পাপ করেছিলাম তাই মনে রাখবেন এটা মহাপাপ একদিনের হলেও ওটাকে নষ্ট করা যাবে না আর ওটা যদি নষ্ট করেন তো কাতল করলে যে সাজা সেই সাজা হবে ইসলামে আর ওর জন্যে দিয়াত দিতে হবে যেটা বিভিন্নভাবে এর আগে বলেছি এক মাস কি দু মাস কি তিন মাস কি চার মাস যদি বাচ্চার বয়স হয়ে থাকে তার জন্যে আলাদা দিয়াত দিতে হবে এবারে চার মাস পরে বাচ্চার শরীরে যখন রূপ প্রবেশ করে করে তখন যদি তাকে মারা হয় তো তার আলাদা দিয়াত দিতে হবে তার দিয়াত অনেক বড় আর বাচ্চা পরিপূর্ণ হওয়ার পরে জন্মের পরে যদি মারা হয় তার দিয়াত আরও বেশি এইভাবে স্টেপ বাই স্টেপ দিয়াত দিতে হবে মানে ওই যে রক্ত বা কাতল কাতলের পরিবর্তে একটা খুন বাহা বলা হয় সেটা দিতে হবে যদি ওই পাপ কেউ অজানায় করে থাকে আর জেনে শুনে করা মানে তো মহাপাপ যার কোনো সীমা নেই তাই আশা রেখে আমার প্রিয় ভাই আপনি ওই মহাপাপ করবেন না কোনো অসুবিধা নেই রোজির মালিক আল্লাহ লজ্জিত হওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের যখন হালালভাবে পবিত্রভাবে বিয়ের বন্ধনে আপনারা বেঁধেছেন তো কোনো অসুবিধা নেই কোনো আপনারা হারাম কাজ করেননি আর পিতা মাতা বা বাড়ির পরিবারের অন্য লোকেরা বুঝবে এটা শারীরিক প্রয়োজন সুতরাং সেটা হতে পারে কোনো অসুবিধা নেই এতে লজ্জাবোধ করার কোনো প্রয়োজন নেই কোনো অসুবিধা নেই মনে রাখবেন ওই বাচ্চা যদি বেঁচে থাকে তো হয়তো সুসম্মানের কারণ হবে সুনামের কারণ হবে আর যদি ওই বাচ্চাকে মেরে ফেলেন নষ্ট করে দেন তো মনে করেন ওই বাচ্চা হাসরের দিনে কেয়ামতের দিনে ফরিয়াদ করবে যে আমাকে আমার মায়ের গর্বে গর্বে মেরে ফেলা হয়েছিল তখন কোনো উত্তর পাবেন না আর ওই পাপের সাজা সহন করার শক্তি নেই বা তখন থাকবে না তাই আশা রাখি ওই পাপ করবেন না আরও কিছু লিখিত প্রশ্ন আছে আজ আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করতে চাই ইনশাল্লাহ বাকি যে প্রশ্নগুলোর উত্তরগুলো বাকি থাকছে আমি ওয়াদা করছি ইনশাল্লাহ আগামী এপিসোডে আপনাদের বাকি প্রশ্নগুলো পড়ে তার উত্তর দেবো আসুন এবার আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দিতে চাই দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে কে করছেন আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি হাওড়া জেলা জগদীশপুর থেকে জাসমিন বলছি আপনি খুব ভালো আপনার মতো মৌলানা সাহেব আমি এখনও দেখিনি একমাত্র আপনি আছেন যা সঠিক শিক্ষা দিচ্ছেন এবং আপনার থেকে অনেক শিক্ষা লাভ করছি আপনি এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে যান আল্লাহ আপনাকে যেন দীর্ঘজীবী করুক এবং আল্লাহ আপনার অনেক অনেক বুদ্ধি দিক ইসলামের দিক থেকে আপনার শরীর সুস্থ যেন ভালো রাখুক আল্লাহ আপনি খুব ভালো আমার প্রশ্ন হলো যে আমার ছেলের মুসলমানি দেব এবং মুসলমানের যদি কোনো দোয়া থাকে সেটি বলে দেবেন এবং মুসলমানিতে কি আঁকিকা দেওয়া যাবে এইটাও বলে দেবেন এবং আমাদের তো আঁকিকা হয়নি মানে অনেক গরিবের আঁকিকা হয়নি তাদের কি কোনো উপায় আছে যে আঁকিকা দেওয়া মানে দেওয়া হয়নি গরিব বলে দিতে পারেনি বা অনেক কারণে দিতে পারেনি তারা তো অনেক বড় হয়ে গেছে বা বয়স হয়ে গেছে কোনো কেউ কেউ আল্লাহর কাছে চলে গেছে কিন্তু গরিবদের তারে কি আকিকা না দিলেও কি কোনো উপায় আছে একটু বলে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত আমার প্রিয় বোন আপনার অডিও রেকর্ডিং ভয়েসমেল বা আপনি যা কিছু বলেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই দোয়া করেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করুক এবং আমিও দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আপনার মনোকামনা আশা পুরো করুক আপনার জীবনে সুখ শান্তি দান করুক আপনার পরিবারে সকলে যেন শান্তিতে থাকতে পারে আপনার বাচ্চারা সুখে শান্তিতে থাকুক তারা দীর্ঘজীবী হোক আপনার সায়া তাদের উপরে বাকি থাকুক আল্লাহর কাছে এই কামনা করি এবং আপনার সমস্ত মনোকামনা আশা আল্লাহ পুরো করুক আমিন রব্বাল আলামিন এবারে আপনি জানতে চেয়েছেন যে মুসলমানের জন্য দোয়া আছে কি না তো পার্টিকুলার একটি দোয়া আছে যদি আমি পড়ি তো হয়তো আপনারা মনে রাখতে পারবেন না কি অতটা দোয়া স্মরণে রাখা সম্ভব না তাই আমি সূত্র বলে দিচ্ছি আপনারা ইন্টারনেট থেকেও দোয়াটা নিতে পারেন বা মোফাতুল জানান মোফাতুল জানানে বাকেয়াতুস সালেহাত শেষের অংশে ওখানে দোয়ায়ে খাতনা ওখানে লিখুন দোয়ায়ে খাতনা যদি আপনি ইন্টারনেটও লেখেন দোয়ায়ে খাতনা তো ওখানে বিশেষ একটি দোয়া এসে যাবে যে দোয়াটা পড়ার জন্য বারবার বলা হয়েছে কেননা এই খাতনা মানে সুন্নত মুসলমানি দেওয়া নবীর সুন্নত বা সুন্নতে মোয়াক্কেদা এটা প্রকাশ্যরূপে মুসলমান হওয়ার একটা পরিচয় কিন্তু এটা ওয়াজিব না সুন্নতে মোয়াক্কেদা কেননা নবীর যুগে বহু এমন ছিল যারা বিরুদ্ধ বয়সে এমান এনেছিল পঁচিশ বছর ৩০ বছর চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর বয়সে এমান এনেছিল তাদের মুসলমানই হয়নি তো তারা কি মুসলমান নয় না এমন নয় কলেমা পড়ে মানুষ মুসলমান হয় ইমান এনে মানুষ মুসলমান হয় লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মান কালা লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ফাওয়া মুসলিম যে লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলেছেন নিজের অন্তর থেকে বিশ্বাস এনেছে নবীর উপরে আল্লাহর উপরে সে মুসলমান তবে শারীরিক বা প্রকাশ্যে যে মুসলমানের একটা পরিচয় সেটা হচ্ছে সুন্নত বা ওই মুসলমানি তো ওটাকে বাল্যকালে করতে বলা হয়েছে যেমন সাত দিনের দিনেও বলা হয়েছে আবার অনেকেই চল্লিশ দিনের মধ্যে করে আবার আমাদের গ্রামাঞ্চলে আমরা যেটা দেখেছি কয়েক কয়েক বছর পরেও হয় এটা তবে যত বাল্যকালে করা হবে ততই মঙ্গল তত কষ্ট বা কষ্টের অনুভবটা কম থাকে আমার প্রিয় বোন আমি যে সূত্র বললাম মোফাতুল জানানে দোয়ায় খাতনা লিখুন আর নইলে ডাইরেক্ট ইন্টারনেটেও দোয়ায় খাতনা লিখুন বা যে সমস্ত অ্যাপগুলো আমি ডাউনলোড করতে বলেছি এর আগে যেমন শিয়া টুল কিট বা রাজনিয়াজ ডিভাইন পালস বা মোফাতুল জানান এই সমস্ত বইতে ওই দোয়া আছে পার্টিকুলার খাতনার দোয়া বা আকিকার দোয়া এগুলো আপনার প্রশ্নের মধ্যে এসেছে আকিকার জন্য যে ছাগল দুম্বা বা ভেড়া কোরবানি করা হবে ওই কোরবানি করার সময় আকিকার বিশেষ দোয়া পড়তে হয় মানে এই পশুর মাংস দিয়ে আমার ছেলের কি মেয়ের মাংসের ছাতকা দিলাম এর রক্ত দিয়ে আমার ছেলের বা মেয়ের রক্তের ছাতকা দিলাম এর হাড় মাংস দিয়ে আমার ছেলের হাড় মাংসের ছাতকা দিলাম এভাবে দোয়া আছে আকিকার সময় ওই দোয়াটা কিন্তু পড়তে হয় শুধু পশু জবাই করলে হয় না সবাই করার সময় এই পার্টিকুলার দোয়া পড়তে হয় যেটা নবী করিম সাল্লাম তালিম দিয়েছেন তো উভয় দোয়া দোয়ায় খাতনা প্লাস দোয়ায় আকিকা মনে রাখবেন দোয়া দুটোই দোয়া দোয়ায় খাতনা এবং দোয়ায় আকিকা দুটোই ইন্টারনেট থেকে পেয়ে যাবেন বা যে সমস্ত অ্যাপগুলোর নাম বললাম এগুলো যদি ডাউনলোড করে নেন তো এর মধ্যে এই দোয়া দোয়া আছে বা তৌজিল মাসাইল যদি কোথা থেকে সংগ্রহ করতে পারেন ওখানেও দোয়া আছে আশা রাখি এর থেকে লাভবান হবেন আর আকিকা আর মুসলমানি একসঙ্গেও করতে পারেন কোনো অসুবিধা নেই সাত দিনের দিনে নবী করিম সাল্লা সাল্লাম নিজের বড় ছেলে মানে মেয়ের ছেলে নাতি ইমাম হাসান আলাইসালামের আকিকা করেছিলেন সর্বপ্রথম কেননা নবীর ঘরে ঘরে যত পিতৃ সন্তান পুত্র সন্তান জন্ম নিয়েছিল তারা মারা গিয়েছিল তাই আল্লাহর আদেশ হয়েছিল যে আপনি কুরবানি দিন তো আপনার ওই কুরবানির পরিবর্তে আপনার বাচ্চা বেঁচে যাবে তাই ওই আকিকা করা হয় আকিকা মানে জানের বদলে একটা যান কোরবানি করা হয় ওই জানের রক্ষার জন্যে বা সমস্ত বিপদ আপাত থেকে মুক্তি পাওয়ার জন্যে তাই এটাকে শূন্যতে মোয়াক্কাতে বলা হচ্ছে সকলের জন্য বলতে ছেলে হোক মেয়ে হোক সকলের জন্য করতে বলা হয়েছে যদি কেউ অভাবের কারণে যেটা আপনি বললেন বাল্যকালে হয়তো তার আকিকা হয়নি সে যদি বড় হয়ে নিজের আকিকা নিজে করাতে পারে পয়সা আয় করে সঞ্চয় করে সে নিজে করবে এমনকি শরীয়তে বলা হচ্ছে যদি কারোর জীবনে তার আকিকা না হয়ে থাকে মনে করুন আমার বাপ দাদার মধ্যে কারোর আকিকা হয়নি আমি পরে জানলাম যে আমার বাপের কি আমার দাদার আকিকা হয়নি তো যে আমাকে মারা গেছে তারও আকিকা করতে বলা হয়েছে কেননা তার আকিকা করা হলে সে কবরের বহু কষ্ট বা আজাব থেকে মুক্তি পাবে আকিকা মানে বিপদ আপদ থেকে মুক্তির জন্যে মুসিবত থেকে বালা মুসিবত থেকে রেহাই পাওয়ার জন্যে তো মরার পরেও কিন্তু আকিকা করতে বলা হয়েছে তাহলে চিন্তা করেন কত গুরুত্ব দিয়েছেন নবী বা ইসলামে একে কত গুরুত্ব দেওয়া হয়েছে তাই দরিদ্রতার কারণে কেউ যদি তার মাতা পিতা তার আকিকা না করে থাকে বা ছোটোবেলা তার আকিকা না হয়ে থাকে বড় হয়ে যখনই ইচ্ছা তখন সে আকিকা করতে পারে এর কোনো লিমিটেড সময় নেই তবে যত তাড়াতাড়ি করবে তত মঙ্গল তত বিপদ আপাত থেকে মুক্তি পাবে অনেক অনেক সময় বাচ্চারা বহুদিন ধরে রোগে ভুগছে মোটে ঠিক হচ্ছে না তার কোনো চিকিৎসা পাওয়া যাচ্ছে না বিশেষ করে এদেরকে আকিকা করে দিন সঙ্গে সঙ্গে ওই রোগ থেকে তারা মুক্তি পেয়ে যাবে মনে রাখবেন বালা ও মুসিবত থেকে বাঁচার সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে সাদকা সাদকা তরদ্দুল কাদাওয়াল বালা সমস্ত বালা ও মুসিবত থেকে এমনকি মৃতর হাত থেকেও রক্ষা দেয় সাদাকা তাই ওই আকিকা মনে করুন ওর জানের সাদকা তো আকিকা যখন ইচ্ছা করতে পারেন মুসলমানের সঙ্গে ওই সঙ্গে একসঙ্গে আকিকাও করতে পারেন আর যাদের এখনও আকিকা হয়নি তারা যখনও করতে পারে তারা যদি না করতে পারে তাদের তরফ থেকে অন্য কেউ যদি করতে চায় তাও করতে পারে এটা মনে রাখবেন আশা রাখি আমার প্রিয় বোন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আগের প্রশ্ন নিয়ে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত আমি মোহাম্মদ ইজারুল শেখ মুর্শিদাবাদ থেকে বলছিলাম আমার প্রথম প্রশ্ন যে যারা অমুসলিম তারা বলে যে আমাদের এই দুনিয়াটা হচ্ছে সব কিছু দুনিয়াতি সুখ দুনিয়াতি শান্তি দুনিয়াতি স্বর্গ দুনিয়াতি নরক মৃত্যুর পরে কোনো খবর নেই আমরা দুনিয়াতে থেকে যখন মারা যাব তখন পুড়িয়ে ছাই করে দেয় আমাদের কি বিচার করবে কে বিচার হবে তা আমাদের ইসলাম ধর্মে যেটা আছে যে মৃত্যুর পরে কবরবাসী হওয়ার পরে কবরবাসীদের একটা হিসাব নিকাশ শুরু হবে তো অমুসলিমরা যদি এই কথা বলে থাকে যে আমাদের লাশটা পুড়িয়ে ছাই করে ভূষীভূত করে দেওয়া হবে আমাদের বিচার পর্ব শুরু হবে না এর উত্তরটা আপনি ঠিকঠাক দেবেন যে সত্যি সত্যি যদি ওদের লাশ তো পুড়িয়ে দেয় দেখেছি তো ওদের লাশের বিচার কিভাবে কবরে আল্লাহ সোভানতলা করবেন সেটি একটু হাদিস কোরআনের আলোক দিয়ে বুঝিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই আপনার অডিও রেকর্ডিং ভয়েসমেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিশেষ করে আপনি যে প্রশ্নটা রেখেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ একটা খুব সুন্দর প্রশ্ন রেখেছেন তবে এখানে আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই তাদের ভুল ভাঙতে চাই যদি কেউ এমন ভুল ধারণার মধ্যে থেকে থাকে কোরআন পাকে আল্লাহ রবুল আলমিন বলছে তবারক আল্লাদি বেহিদিল মুলক আল্লাদি খালাক আল মৌত হায়াত লিয়বলু আকুম আই আই আসন আমালা পবিত্র সেই জাত যার হাতে বা যার কুদরতে সব কিছু আছে সেই বাদশাহ দুনিয়া আখেরাতের আল্লাদি খালাক আল মৌত আল হায়াত যে এই হায়াত মৌতকে বা মত বা হায়াতকে সৃষ্টি করেছে জীবন দান দিয়েছে এবং মৃত্যু দান দিয়েছে কেন লিয়বলকুম আইয়ুকুম আসন আমালা আল্লাহ দেখতে চায় তোমাদের মধ্যে কে কুকর্ম করে আর কে ভালো কর্ম করে আসবে আইয়কুম আসন আমালা তোমাদের মধ্যে কে ভালো কাজ করবে মানে আমরা এই দুনিয়াতে এসেছি এক ধরনের পরীক্ষার মধ্যে আছি আল্লাহ আমাদের যাচাই করছে আর এর ফল বাহির হবে রেজাল্ট আউট হবে রাতে চেয়ে তো আমরা বৃথা সৃষ্টি হয়নি মা খালাক আল্লাহ সাইয়ান আবাসা আল্লাহ কোনো জিনিসকে বৃথা সৃষ্টি করেনি কোনো না কোনো উপ উদ্দেশ্য সৃষ্টি করেছে আর বিশেষ করে মানবজাত বা জেন যাদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন আমি জিন্ন এন্সকে সৃষ্টি করিনি কিন্তু আমার উপাসনার জন্য আমার ইবাদতের জন্যে তো আমরা আল্লাহর বান্দারা সে যে ধর্মেরই হোক না কেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে নিজের উপাসনার জন্য নিজের এবাদতের জন্যে আর তার এবাদত বলতে কি ওই সমস্ত কাজ যে কাজ করলে সে রাজি বা খুশি হবে পার্টিকুলার এবাদতের হুকুম দিয়েছে এবাদত করতে বলেছে নামাজ পড়তে বলেছে রোজা রাখতে বলেছে হজ করতে বলেছে এটা আল্লাহর হুকুম সেগুলো পালন করা মানে আল্লাহর এবাদত করা তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বৃথের সৃষ্টি করেনি আমাদেরকে এবাদতের জন্য উপাসনার জন্য সৃষ্টি করেছে আর আমাদের হিসাব কিতাব সে নেবে আলিয়ম ইয়মুল হাসাদ আর দুনিয়া মাজরা আতুল আখরা এই দুনিয়া আখরাতের চাষাবাদ মানে দুনিয়া আমরা চাষ করছি এর ফল পাবো কিন্তু আখেরাতে আলিয়ম সর সার গাদান ইয়মুল হাসাদ আজ খ্যাতি করার দিন চাষ করার দিন কাল মানে পরকালে আখেরাতে সেই চাষের একটা ফল পাওয়ার দিন এখানে আমালের সুযোগ আছে ওখানে কিন্তু আমালের কোনো সুযোগ থাকবে না তো এখানে এই ভূমিকার পরে আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই ওই যে ভাই বা যাদের সম্পর্কে আপনি বলছেন তারা বলছে এই দুনিয়ায় সব কিছু এটাও হাদিসে এসেছে যে এই দুনিয়া মমিনের জন্যে নরকের সমান মানে এই দুনিয়ায় মমিনরা আল্লাহ নেক বান্দারা সবসময় কষ্টের মধ্যে থাকবে অসুবিধার মধ্যে থাকবে তারা ওই শান্তি কখনো পাবে না এই দুনিয়ায় যে শান্তি তারা অপেক্ষা করছে সেই শান্তি তারা পাবে পরকালে জান্নাতে ওয়া দুনিয়া জান্নাতুল কাফরিন আর হাদিসে এইভাবে বলা হয়েছে দুনিয়া কাফিরদের জন্য জান্নাতের মতো মানে কাফিররা যারা এই দুনিয়ায় কিছু নেকি করছে তো তাদের নেকির ফল আল্লাহ তাদেরকে এই দুনিয়াতেই দেবে মনে রাখবেন যাতে পরকালে তারা দাবি না করতে পারে তারা যখন দাবি করবে তখন আল্লাহ বলবে দেখো তুমি দুনিয়ায় এই নেকি করেছিলে আমার বান্দাদের উপকার করেছিলে এই ভালো কাজটা করেছিলে এই স্কুল তৈরি করেছিলে হসপিটাল তৈরি করেছিলে এই শৌচালয় তৈরি করেছিলে কি এই সমাজ সেবা করেছিলে তার পরিবর্তে তোমাকে দুনিয়ায় এটা দেওয়া হয়েছিল মানে তোমার ঋণ শোধ তুমি যে নেকি করেছো তার পরিবর্তে তোমাকে আমি দুনিয়ায় দিয়ে দিয়েছিলাম তো কাফেরদের জন্যে মা আলহম মেন খালাক মানে আখরাতে ওদের কোনো অংশ থাকবে না এবারে প্রশ্নের উত্তর শুনুন মরার পরে পুরনো যুগে মানে মহানবীর আসার আগে কেউ মরে গেলে তার শরীরের সঙ্গে যেটা হতো মনে করুন চার প্রকারের জিনিস ছিল এক ছিল মরুভূমের বালিতে তাকে ফেলে দেওয়া আসা হতো সেখানে চিল কাক বা পশু পাখিরা খেয়ে ফেলতো মরুভূমির বালির উপরে দূরে ফেলে রেখে রেখে আসা হতো আর রকম ছিল তাদেরকে সমুদ্রে পাথর বেঁধে ওই লাশকে সমুদ্রে ফেলে দেওয়া হতো নদীতে পানিতে ফেলে দেওয়া যাতে পানির নিচে পচে গলে যায় বা পানির মাছ বা পোকারা খেয়ে নেয় তৃতীয় একটি ছিল যোগী করা হতো যোগী মানে পুঁতে ফেলা হতো মানে আজকে আমাদের মতো যেমন প্র্যাকটিকুলার সুন্দরভাবে কবর দেই এভাবে কবর না গর্ত খুঁড়ে গর্তর মতো পুঁতে ফেলা হতো আবার অনেক অনেক সময় আপনারা শুনছেন হিন্দু ধর্মে এটা ছিল আগে এখন কোথাও আমরা দেখি না এটা যোগী করা হতো মানে গলা পর্যন্ত মাটিতে মাটির ভেতরে ঢেকে দেওয়া হতো ওপরে একটা বড় মালসা কি কোনো একটা মাটির বাসন দিয়ে মাথাটাকে ঢেকে সেটাকে মাটি চাপা দেওয়া হতো এটাকে যোগী করা বলা হয় তো এটাও হতো পুরনো যুগে যেভাবে হতো আর চতুর্থ যেটা ছিল যেটা এখন সাধারণ আমার হিন্দু ভাইদের সমাজে আছে মানে লাশকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হতো যাতে তার দুর্গন্ধ না ছড়ায় তার থেকে অন্যরা যেন কষ্ট না পায় এইভাবে অন্তিম ক্রিয়াকর্ম করা হতো কিন্তু নবী করিম সাল্লাহ ইসলাম যখন নিজের শরিয়ত নিয়ে আসলেন ইসলাম শান্তির ধর্ম নিয়ে আসলেন তখন উনি বললেন না তোরা হেমু আলা তখন নিজের মৃত্যুদের উপরে রম করো এইভাবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করো না তাদেরকে নেকির সঙ্গে স্মরণ করো কাল তোমার পিতা ছিল তোমার জন্য সে জ্বলে পড়ে কষ্ট করে আয় করেছে তোমার পানাহারের চেষ্ট জন্য সে সারাদিন কষ্ট করেছে নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে নিজে ভালো না পড়ে তোমাদেরকে পড়িয়েছে এইভাবে মাতা পিতারা যা করেন আপনারা জানেন মারা যাওয়ার পরে আমাদেরকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হোক আর কবরে মাটি দেওয়া হোক এই কবরে কিন্তু এই লাশ চিরস্থায়ী থাকে না এই আমাদের বটি একসময় কবরে মাটির সঙ্গে মিশে যায় যেটা কোরআন বলছে মিনা খালাক না কুমা ফি হানুকুম ওয়া মিন তারা তো নখরা এই মাটি থেকে তোমাদেরকে জন্ম দেওয়া হয়েছে আবার এই মাটিতে ফিরিয়ে দেওয়া হবে মানে আমরা কবরে চলে যাব আবার একবার তুলে হিসেব হবে তো ওই যে হিসেব হবে ওটা আমাদের রুহের হিসাব হবে এই শরীর কিন্তু মাটিতে মিশে যাবে মুসলমানরা যারা কবরে যাচ্ছে তারা কবরে মাটির সঙ্গে মিশে যাবে বা আমার অন্য নন মুসলিম ভাইদের মধ্যে খ্রিস্টানরা তো আমাদের মতো দাফন করে কিন্তু যারা পুড়িয়ে ফেলে তাদের কথা বলছি পুড়িয়ে তাদের শরীর পুড়িয়ে ফেলাচ্ছে কিন্তু তাদের রুকে পুড়িয়ে ফেলাচ্ছে রুহ নিজের স্থানে আছে আর এটা আল্লাহর হুকুম আর ওই রুহকে পুনরায় জিসমে মিশালি দেওয়া হবে আর এটা আমি বারবার আমি উল্লেখ করেছি স্বপ্নের মাধ্যমে অনেক অনেক সময় আমরা নিজের বিছানার ওপরে পড়ে থাকি ঘুমানো অবস্থায় নিজের বিছানার ওপরে থাকি আমাদের এই শরীর কিন্তু বিছানার ওপরে থাকে কিন্তু আমরা বেরিয়ে বেড়াই দুনিয়ায় ভ্রমণ করছি সব জায়গায় যাচ্ছি আবার ওই শরীর যে শরীরের মাধ্যমে আমার স্বপ্নে বেরিয়ে বেড়াচ্ছি সে কিন্তু কষ্টেরও অনুভব করে আবার আনন্দেরও অনুভব করে মানে কোনো ভালো হলে খুশি হয় আবার কোনো দুঃখ বা কষ্ট হলে আঘাত হয় আঘাত পায় কষ্ট পায় তো আল্লাহ মরার পরে সমস্ত রুহকে ওই জিসমে মিশালি দান করবে মনে রাখবেন স্বপ্নের মাধ্যমে যেমন শরীর ওই শরীরকে বলা হয়েছে জিসমে মিসালি তাই সে কাফের মরুক মুসলমান মরুক নন মুসলিম মরুক ইহুদি খ্রিস্টান হিন্দু যে ধর্মেরই মরুক সব মরার পরে তার রুহকে জিসমে মিসালি দেওয়া হবে আর ওই জিসমে মিসালির কাছে প্রশ্ন উত্তর হবে মান রব্বুক মান নবীয়ক মা হোক মান কিতা মা কিতাবুক মান ইমামুক তোমার প্রতিপালককে তোমার নবী কে ছিল তোমার ইমাম কে ছিল তোমার কিতাব কী ছিল তোমার দিন কী ছিল ধর্ম কী ছিল সব সেখানে প্রশ্ন হবে যেমন আল্লাহ বলছে কোরআন হাদিসের উল্লেখ হয়েছে যে আল্লাহ আমাদেরকে বিচার সৃষ্টি করে নিয়েছে সেখানে প্রশ্ন উত্তর হবে তাই তার ভুল ধারণাকে ভেঙে দিন যে ওই লাশকে জ্বালিয়ে পুড়ে ছাই করে ফেলছো তো ওটা তার শরীরকে জ্বালিয়ে তার রুহকে জ্বালাতে পারবে না কেউ রুকে কেউ পড়াতে পারবে না এটা আল্লাহর হুকুম তো মুসলমানদেরকে কবরে দাফন করা হয় হিন্দুদেরকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় কিন্তু তার রুকে জিসমে মিশালি দেওয়া হবে আর ওই জিসমে মিশালি প্রশ্নের উত্তর দেবে মনে রাখবেন ওই জিসমে মিশালি প্রশ্নের উত্তর দেবে আর যদি তার দিন আকিদা ইমান সঠিক হয়ে থাকে সঠিক উত্তর দিতে পারবে যেমন স্বপ্নের মাধ্যমে আমরা কথা বলি উত্তর দিই ওইরূপ আমরা সেখানে ফেরিস্তাদের প্রশ্নের উত্তর দেবো ফেরিস্তারা নূরের হবে তো আমরাও তখন ওইরূপ জিসমে মিশালি পাবো তাদেরকে দেখবো বা তাদের সঙ্গে কথা বলবো এই জিনিসটা অনেকেই হয়তো জানে না তাই তারা ভুল ধারণার মধ্যে আছে তাই আমার প্রিয় ভাই আশা রাখি আপনি বুঝতে পেরেছেন বলুন যে আপনার এই শরীর যেটা আপনারা পুড়িয়ে ফেলছেন এটা ক্ষয় মানে এটা শেষ হয়ে যাবে আজ নিলে কালকে শেষ হয়ে যাবে অনেকে পানিতে ডুবে যায় অনেকে এমন জায়গায় মরে পড়ে থাকে তার কোনো খবরই হয় না তো তার কোনো কবর না হলে তার কোনো হিসাব হবে না না হিসাব সবার হবে রুহের হিসাব হবে দাফন হোক আর না হোক মরার পরে সকলের হিসাব হবে আল্লাদি খালাকাল মৌত আল হায়াত লিয়াবলুকুমা ইয়কুম হাসানো আমালা আল্লাহ সকলের জন্য প্রশ্ন উত্তর রেখেছে তো তারা যেন ভুল ধারণার মধ্যে না থাকে ফমাইয়া আমাল মিসকাল আদাররাতিন খায়রাইয়ারা ওমাইয়া আমাল মিসকাল আদাররাতিন সারাইয়ারা আমরা যদি চুল পরিমাণে নেকি করে থাকে সামান্য নেকি করে থাকি তারও ফল পাবো মানে ওই জিসমে মিসালি আল্লাহ যেটা আমাদেরকে দান করবে সে তার ফল দেখবে আর ওই পরিমাণে যদি অন্যায় বা পাপ বা ভুল করে থাকি তারও তার সাজা নিতে হবে আশা রাখি আমার প্রিয় ভাই আপনি বুঝতে পেরেছেন বা আপনার কাছে যদি আপনার কোনো নন মুসলিম ভাই জিজ্ঞাসা করে তো এইভাবে তাকে বুঝিয়ে বলুন এইভাবে তাকে বলুন যে এই শরীর শেষ হয়ে যাবে কিন্তু রুহকে অন্য এক শরীর দান করা হবে যেটা বিভিন্ন আয়তে সুরা ইয়াসিনও বলা হয়েছে যে এই শরীরকে কীভাবে পুনরায় পুনরায় জিন্দা করা হবে ওয়াহিয়া রমিম মানে যে ধুলোর সঙ্গে মিশে গেছে তখন আল্লাহ বলছে চিন্তা করো স্মরণ করো সেই সময়কে যখন তুমি কিছু ছিলে না আমি তোকে আমাকে অস্তিত্ব দান করেছি তো এখন ওই রাখ মানে ওই জ্বালা ছাইকে যদি আমি মানুষ করতে চাই কেন করতে পারবো না তো এটা কোরআনে উল্লেখ হয়েছে তো মাটি বা ওই জ্বালা ছাইও আল্লাহ যদি চায় তো আল্লাহর হুকুমে পুনরায় ওই রূপ ধারণ করবে ওই মানুষের রূপ হয়ে আসবে তবে যেটা বাস্তব সেটা হচ্ছে আল্লাহ জিসমে মিসালি দান করবে আলমে বারজাকে সবাই কিন্তু ওই জিসমে মিসালি পাবে যে শরীর আমরা স্বপ্নের মাধ্যমে দেখি ওই রূপ শরীর পাবে মনে হবে এই শরীর কিন্তু এইটা প্র্যাকটিক্যালে এই যে চামড়া হাড় হয়তো এমন থাকবে না কিন্তু আমরা অনুভব করব করব যেমন স্বপ্নে অনুভব করি শরীরের ওইরূপ অনুভব করব আর তার কাছে হিসাব হবে আর সাজা যাজা কিন্তু ওইভাবে জিসমে মিসালিকে দেওয়া হবে এই জিসিম কিন্তু শেষ হয়ে যাবে আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আর আপনার প্রশ্নের উত্তরে অনেকেই জ্ঞান লাভ করেছেন এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন